হৃদয়ে বাংলাদেশ আমার বাংলাদেশ সবুজের রঙে আঁকা আমার সোনার দেশ যেন সবুজ রঙে সেজেছে প্রিয় বাংলাদেশ সবুজের রঙে আঁকা আমার সোনার দেশ যেন সবুজ রঙে সেজেছে প্রিয় বাংলাদেশ সবুজের রঙে আঁকা আমার সোনার দেশ যেন সবুজ রঙে সেজেছে প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ সবুজের রঙে আঁকা আমার সোনার দেশ যেন সবুজ রঙে সেজেছে প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ ধানের মাঠে পাটের খেতে মন হারিয়ে যায় সবুজ ফসল লাগে যেন সবুজের ঢেউ খেলে যায় ধানের মাঠে পাটের খেতে মন হারিয়ে যায় সবুজ ফসল লাগে যেন সবুজের ঢেউ খেলে যায় ধানের মাঠে পাটের খেতে মন হারিয়ে যায় সবুজ ফসল লাগে যেন সবুজের ঢেউ খেলে যা যেন রঙের তুলিতে গড়েছেন প্রভু যেন রঙের তুলিতে গড়েছেন প্রভু যেন রঙের তুলিতে গড়েছেন রূপের নেই যে শেষ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয় বাংলাদেশ সবুজের রঙে আঁকা আমার সোনার দেশ যেন সবুজ রঙে সেজেছে প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয় বাংলাদেশ ভোটের ছায়ায় স্নিগ্ধ মায়ায় মনটা জুড়িয়ে আসে দেশের মায়া জড়িয়ে আছে প্রতিটি নিঃশ্বাসে ভোটের ছায়ায় স্নিগ্ধ মায়ায় মনটা জুড়িয়ে আসে দেশের মায়া জড়িয়ে আছে প্রতিটি নিঃশ্বাসে ভোটের ছায়ায় স্নিগ্ধ মায়ায় মনটা জুড়িয়ে আসে দেশের মায়া জড়িয়ে আছে প্রতিটি নিঃশ্বাসে যত দূরে থাকি যেমনই থাকি যত দূরে থাকি যেমনই থাকি যত দূরে থাকি যেমনই থাকি হৃদয়ে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ সবুজের রঙে আঁকা আমার সোনার দেশ যেন সবুজ রঙে সেজেছে প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ মাল্লা মাঝি ক্লান্ত চাষি মনের সুখে গায় ভাটিয়ালি সে গান শুনে ভাই মনটা যে জুড়ায় মাল্লা মাঝি ক্লান্ত চাষি মনের সুখে গা ভাটিয়ালি সে গান শুনে ভাই মনটা যে জুড়া মাল্লা মাঝি ক্লান্ত চাষি মনের সুখে গা ভাটিয়ালি সে গান শুনে ভাই মনটা যে জুড়া সকাল সাজে সুরের মাঝে সকাল সাজে সুরের মাঝে সকাল সাজে সুরের মাঝে খুশির পরিবেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয় বাংলাদেশ সবুজের রঙে আঁকা আমার সোনার দেশ যেন সবুজ রঙে সেজেছে প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয় বাংলাদেশ সবুজের রঙে আঁকা আমার সোনার দেশ যেন সবুজ রঙে সেজেছে প্রিয় বাংলাদেশ সবুজের রঙে আঁকা আমার সোনার দেশ যেন সবুজ রঙে সেজেছে প্রিয় বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হৃদয়ে বাংলাদেশ